ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একবার আমাকে জাপটে ধরে বললেন হে আল্লাহ আপনি তাকে কিতাবের অর্থাৎ কোরআনের জ্ঞান দান করুন